সাইব ইবনু ইয়াজিদ সুফিয়ান ইবনু আবু জুহাইর সানাভির রাজিয়াল্লাহ তালাহু এর নিকট হতে তিনি নাবি সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি কুকুর লালন পালন করে যদ দ্বারা না কৃষির উপকার হয় না পশুপালনের তার আমল হতে প্রত্যহ এক কিরাত আমল কমে যায় সাহেব জিজ্ঞেস করেন আপনি কি নিজেই তা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হতে শুনেছেন তিনি বললেন এই কিবলার অর্থাৎ কাবার প্রতিপালকের শপথ অবশ্যই